তিন রাজপুত্র অনেক কাল আগে নতুন ল্যাংকট রাজ্যে থাকত এক রাজা তার নাম ও মাঠ তার ছিল তিন ছেলে ওডেন অস্কার আর অলিভার ওডিন ছিল সবার বড় আর সে আঁকতে ভালোবাসত সে রাজধানীর জঙ্গলেই সারাটা দিন কাটিয়ে দিত সেখানে বসে সুন্দর সব ছবি আঁকত মেজ রাজকুমার হল অস্কার যদিও অসাধারণ প্রতিভা তার কিন্তু খুবই চঞ্চল মনের কখনো ভাবে সে ছবি আঁকবে কখনো ভাবে চিকিৎসক হবে আবার কখনো ভাবে নাচ করবে সবচেয়ে ছোট হলো অলিভার সে যেমন বদমেজাজি তেমনি খারাপ চাকর বাকরদের সঙ্গে দুর্ব্যবহার করে কখনো তাদের সেবায় সে সন্তুষ্ট নয় রাজা ওমাট খুবই চিন্তায় থাকে তিন ছেলেই বড় হয়ে গেছে কিন্তু কেউই দায়িত্ব নেবার জন্য প্রস্তুত নয় একদিন সে তিন ছেলেকে নিজের কাছে ডেকে পাঠালো হ্যাঁ বাবা তুমি আমাদের ডেকেছ হ্যাঁ তোমরা তো সবাই জানো আমার সর্বস্ব দিয়ে আমি এই রাজ্যের সেবা করেছি আর এখন আমি বিশ্ব ভ্রমণে বেরোতে চাই কিন্তু আমি চাই রাজ্যের দায়িত্বভার তোমরা নাও বাবা আমাকে ক্ষমা করো কিন্তু আমি জানি না যে আমি কি করতে চাই এখনো তো আমি বোঝার চেষ্টা করছি আর আমি খুব খুশি হব যদি আমার ওপরে সেরকম কোনো চাপ দেওয়া না হয় কিন্তু অস্কার আমি দুঃখিত বাবা ওডিন অলিভার বাবা আমি জানি যে তুমি ভাবো যে আমি দায়িত্ব নিতে প্রস্তুত আর সত্যি বলতে আমি তৈরি কিন্তু আমি তো বড় ছেলে নই তাই আমার মতে ওডিনের দায়িত্ব নেওয়া উচিত হ্যাঁ কিন্তু তুমি সাহায্য তো করতে পারো তাই না না ধন্যবাদ রাজ্য শাসন থেকে বরং আমি আমার বন্ধুদের সঙ্গে মজা করলেই ভালো থাকব এই কথা বলে অলিভার চলে গেল হতাশ রাজা ও মাঠ ওডিনের দিকে ফিরল ওডিন আমার জ্যেষ্ঠ পুত্র বাবাকে সাহায্য করো বাবা আমি তোমাকে আগেও বলেছি রাজা হবার আমার কোনো ইচ্ছে নেই তোমাকে কষ্ট দিতে খারাপ লাগছে কিন্তু আমি রোমে গিয়ে একজন শিল্পী হতে চাই ভারাক্রান্ত হৃদয় ওডিন সেখান থেকে চলে গেল সে দরজা দিয়ে বেরিয়ে যেতেই ওমাট রাগতভাবে ওপর দিকে তাকালো আমি বলেছিলাম না কোনো কাজ হবে না আমার ছেলেরা কিছুতেই আবেগ দেখে গোলে যাবে না আমি যা চাই সেই আদেশ দিলেই ভালো হতো আর ঝাড়বাতির পিছন থেকে বেরিয়ে এলো এক পরি তার নাম হলো কিট শান্ত হন মহারাজ বলা অনেক সহজ কাজ তোমাকে তো আর এমন তিনজন ছেলেকে নিয়ে রাজ্য শাসন করার চেষ্টা করতে হচ্ছে না <laughs> তাহলে মহারাজ ওদেরকে নিজেদের মতো করে খেলা খেলতে দিন আর এই কথার অর্থটা কি শুনি আমার কথাটা আমি ও খুব মজা হবে দেখছি ঠিক আছে কিটো তাহলে তাই হোক সেই দিনই রাজা গেল অলিভারের কাছে এই যে অলিভার তোমার তরবারিটা তো অসাধারণ হ্যাঁ অসাধারণ তাই না বাবা আর কি চকচকে <laughs> এমন চকচকে তরবারি দিয়ে কি কাজ যদি তা ব্যবহারই না হলো কি অবশ্যই এটা ব্যবহার হবে কে করবে তুমি <laughs> বাবা তোমার বয়স মাত্র উনিশ তোমার বয়সে আমি সবল ও সাহসী ছিলাম কিন্তু তুমি আচ্ছা চিন্তা করো না তুমিও তৈরি হয়ে যাবে যখন বয়স হবে আম ষাট ষাট আমি অন্তত তার আগে রাজা হব বলে আশা করি রাজা হবে অথচ সেটা হওয়ার জন্য কোন রকম অনুশীলন নিতে রাজি নও বাবা রাজা হওয়ার জন্য তোমাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে যে ওই যে বললাম যখন ষাট বছর হবে অলিভার তার সম্পর্কে বাবার ধারণা শুনে একেবারে চমকে গেল ও আচ্ছা এতে কি কাজ হলো ছেলের হাতের মোয়ার মতো খুব সহজ চুরি করা ও একেবারে নড়ে চড়ে গেছে এতে হাসির কি হলো আশা করি তোমার বুদ্ধি কাজে লাগবে লাগবে লাগবে এখন একজন হলো আরো দুজন বাকি আছে মহারাজ রাজা তার মেজ ছেলের কাছে গেল দেখে অস্কারের চারিদিকে ফুল গাছের টব বাবা দেখো একটা নতুন শখ খুঁজে পেয়েছি বাগান করা ভারী মজার কাজ না ও হ্যাঁ রাজকুমার আমি তোমায় বলতে এসেছিলাম যে আমি তোমাকে কোনো রাজকার্যের দায়িত্ব নিতে জোর করব না সত্যি এত খুব ভালো কথা সেই আর কি স্পষ্ট বোঝা যাচ্ছে তুমি রাজা হওয়ার জন্য জন্মাওনি একজন রাজা সবসময় নিশ্চিত যে সে কি চায় কি আমিও নিশ্চিত তাই তো মনে হয় অবশ্যই আমি নিশ্চিত প্রজাদের খুব পছন্দ হবে সেই রাজাকে যে ঠিক করতে পারে না যে রাজা হবে না ভাড় আচ্ছা নিজের নতুন শখ নিয়ে আনন্দে থেকো আমি আসি বাবা ভাবছে আমি যথেষ্ট নিশ্চিত নই ঠিক আছে আমি কাল গিয়ে ওনাকে ভুল প্রমাণিত করব অবশেষে রাজা এলো তার বড় ছেলে ওডিনের কাছে ওয়াও সত্যিই চমৎকার লাগছে ও দারুণ ধন্যবাদ অরিন জানতাম না যে এখনো আমাকে এত সুন্দর দেখতে লাগে <laughs> ও আমি দুঃখিত বাবা তোমার পেছনে গোলাপের ঝোপ দেখে বললাম যাক সে কথা অরিন আমি জিজ্ঞেস করতে এসেছি যে তুমি কি জঙ্গল ছাড়া আর কোনো কিছু ছবি আঁকতে চাও কি কিন্তু আমার ছবিতে কি ভুল আছে বাবা আসলে আমি বলছি এতগুলো ছবি আছে এর গাছ আর ঝোপঝাড় জঙ্গল এখন তুমি পাহাড় পর্বত মাঠ গাঠের ছবি আঁকো না মানে আলাদা কিছু অন্য রকম আর কি এ তো খুব ভালো কথা বলেছো আমি রাজ্যের অন্য জায়গার ছবি আঁকতে কালই যাব সাহায্য করার জন্য ধন্যবাদ বাবা বাবা ছাড়া আর কেই বা করবে বলো এখন তোমার পালা কিটো আমি আমার কাজ করে দিয়েছি পরের দিন অলিভার ছত্রবেশ নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে গেল পায়ে হেঁটে হ্যাঁ, আমি বাবার কাছে প্রমাণ করবই যদিও সে বুঝতে পারল না যে কেটো তাকে অনুসরণ করছে কিছুক্ষণের মধ্যেই তার দেখা এক বৃদ্ধার সঙ্গে যে এক ঝুড়ি আপেল নিয়ে যাচ্ছিল এটাই আমার সুযোগ ইয়াহু ওহ না ওহ এই যে বাবা আমাকে একটু সাহায্য করবে আমি কিন্তু নিজেই তো এগুলো ফেলে দিলে ওহ কি উদ্ধত ছেলে এমনকি রাজা তোমার চেয়ে ভদ্র রাজপুত্র খুব ধাক্কা খেল কারণ কেউ তার সাথে এভাবে কথা বলে না আমি খুবই দুঃখিত হ্যাঁ অন্তত ক্ষমা তো চাইলে অলিভার এমন হক চুকিয়ে গেল যে বৃদ্ধার হয়ে আপেল কুড়োতে শুরু করল আচ্ছা এখন সাহায্য করলে তাই ধন্যবাদ তোমায় সে তার দিকে তাকিয়ে হেসে চলে গেল অলিভার ঘুরে বেড়াতে লাগলো আর গভীর চিন্তায় ডুবে গেল হুম এবার কাজ হচ্ছে আমাকে পরের জনের কাছে যেতে হবে আমাদের ছোট রাজকুমার এবার ও আমার তলোয়ার তলোয়ার ও সৈনিক অলিভার সেখানে গিয়ে আড়াল থেকে ওদের কথা শুনলো আমরা কি করি বলো কি মনে হয় ওরা আক্রমণ করবে কে জানে তবে আমাদের গা ঢাকা দিতে হবে গা ঢাকা শত্রু থাকলে আমরা আক্রমণ করব বাচ্চারা কি বলছে শোনো শত্রুকে এমনি আক্রমণ করা যায় না বুঝলে হ্যাঁ যদি শেষে যুদ্ধ লাগে তাহলে রাজ্যের মানুষের কথা একবার ভাবো তুমি চিন্তা করো না খোকা এটা রাজা আর তার সেনাদের কাজ বুঝেছো তো আর রাজপুত্রেরও বটে এই কথা শুনে অলিভারের লজ্জা হলো আমি কখনো জানতাম না যে এত কিছু শেখার আছে বাবা সত্যি একা হাতে কত রকম দায়িত্ব পালন করে সত্যি <laughs> এটা কাজ করছে বাস শুধু একজন বাকি অস্কার রাজ্যের আরেকটা অংশে ঘুরে বেড়াচ্ছিল উফ কি আনন্দ হচ্ছে আমার উ একজন চিত্রশিল্পী হুম আমি নিশ্চিত যে এর থেকে ভালো ছবি আমি আঁকতে পারি সে আরও খানিকটা এগিয়ে যাবার পর কেটো হঠাৎ দেখে একদল শিল্পী বিমর্ষ হয়ে বসে আছে সে হাসল হ্যাঁ। অস্কার সেই শব্দ শুনে তাদের কাছে গেল এরা শিল্পী কিন্তু তোমরা মন খারাপ করে আছো কেন আসলে আমাদের রাজা পাশের রাজ্য থেকে কিছু গুরুত্বপূর্ণ অতিথিকে ডেকে পাঠিয়েছেন কিন্তু মনে হচ্ছে যে আমাদের নাচ যথেষ্ট নয় অতিথিদের জন্য আমরা আরো ভালো অনুষ্ঠান করতে চাই ও আমি খুব ভালো নাচ করি জানো তো আমি সাহায্য করতে পারি আর তাই সে নাচ দেখিয়ে তাদেরও ভালো করে শিখিয়ে দিল অবশেষে সেই শিল্পীরা দারুণ উৎসাহ পেল অনুষ্ঠানের জন্য তারা একেবারে প্রস্তুত তোমাকে অনেক ধন্যবাদ যুবক আমাদের সত্যি এর প্রয়োজন ছিল আশা করি তুমি আমাদের অনুষ্ঠান দেখবে আসি অস্কার খুব খুশি হলো যে তার প্রতিভা দিয়ে কাউকে সাহায্য করতে পেরেছে আমি যদি আমার অন্য প্রতিভা কাজে লাগিয়ে মানুষকে সাহায্য করি তাহলে রাজ্য শাসন করাটা খুব একটা খারাপ বুদ্ধি হবে না ও এবার অন্যজনের কাছে যেতে হবে কেটো চারিদিকে ওডেনকে খুঁজল দেখে সে নদীর পারে বসে আছে ও না আমাকে কি অন্য জায়গায় নিয়ে যেতে হবে এই জায়গাটা কিন্তু অপূর্ব আর প্রায় এর পুরোটাই এঁকে ফেলেছি আমি এবার শুধু আমাকে আঁকতে হবে এবার ও ও না আমার ছবি একদম কাদা কাদা অন্য কোথায় যাওয়া যাক তাই সে তার জিনিসপত্র নিয়ে অন্য জায়গার উদ্দেশ্যে চলল এই জায়গাটা মনে হচ্ছে ঠিক আছে এখানে প্রকৃতি কোনো গন্ডগোল করতে পারবে না সে আঁকতে শুরু করলো ছবি আঁকা প্রায় শেষ তখন একটা লোক এক বালতি জল নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল আরেকটু আরেকটু এবার বালতি সব জল ছবির ওপরে পড়লো ওডিন এবার প্রচণ্ড রেগে গেছে কি বিরক্তিকর তুমি দেখতে পাচ্ছ না আমি একটা সুন্দর দৃশ্য আঁকতে চাই আমি অত্যন্ত দুঃখিত মহাশয় কিন্তু যদি আপনি সুন্দর দৃশ্য আঁকতে চান তাহলে আমি বলতে পারি কোথায় যেতে হবে চারিদিকে সবুজ তৃণভূমি আর সুন্দর এক পুকুর যেখানে রাজহাঁস ভেসে বেড়ায় শুনে তো দারুণ মনে হচ্ছে আমাকে বলো কোথায় সেই জায়গা লোকটা ওডিনকে জায়গাটা দেখিয়ে দিতেই সে ছুটল সেখানে যাই হোক আমি আমি পৌঁছে গেছি অবশেষে কিন্তু দাঁড়াও এখানে তো শুকনো মাটি আর পাথর ছাড়া কিছুই নেই ওই লোকটা ঠকিয়েছে আমাকে ঠিক সেই মুহূর্তে একটি মেয়ে সেই রাস্তা ধরে এগিয়ে এলো এই যে এই মেয়ে তুমি আমাকে সেই জায়গাটা কোথায় বলতে পারো যেখানে সুন্দর পুকুরে রাজহাঁস ভেসে বেড়ায় এটাই সেই জায়গা মানে আগে তাই ছিল খরা হবার আগে গরিব লোকেদের এই এলাকা ছেড়ে চলে যেতে হয় রাজা আমাদের খবর রাখে না তুমি ভুল বলছো রাজা খবর রাখেন সমস্যা হচ্ছে ওনাকে সাহায্য করার কেউ নেই যে ওডিন হঠাৎ বুঝলো যে সে কি বলছে মেয়েটাও তো শুনল না সে চলে গেল এই জঘন্য ব্যাপার এরকম একটা সুন্দর জায়গা এইভাবে শুকিয়ে গেল তাও বাবার এত চেষ্টা করার পরেও অবশেষে আমার কাজ শেষ হলো এদিকে রাজপ্রাসাদে রাজা একা বসে তার ছুটি কাটানোর স্বপ্ন দেখছে ও রৌদ্র জল দিন শান্ত নদী মিষ্টি ডাবের জল ও কবে যে ছেলেরা বলবে যে ওরা তৈরি বাবা বাবা আমরা প্রস্তুত হ্যাঁ কি <laughs> আচ্ছা বাবা আমরা আমাদের রাজ্য ঘুরে দেখেছি যে তুমি কত ভালোভাবে রাজ্য শাসন করো দেখলাম যে তোমারও সাহায্যের দরকার বাবা আর বাবা আমরা তোমাকে সত্যি বলছি আমাদের দায়িত্ব নিতে আমরা রাজি আছি রাজা তো দারুণ খুশি সে লাফিয়ে উঠে বলল আমার ছেলেরা জানতাম যে তোমরা বুঝবে একদিন আর তিন রাজপুত্র একসাথে মিলে রাজ্য শাসন করতে লাগলো ভালোই কাজ করলো কারণ তারা এখন তৈরি হয়ে গেছে আর চটপট কাজ করতে শিখেছে এদিকে রাজা সূর্যের উষ্ণতায় সমুদ্রের পারে দারুণ মজায় সময় কাটাচ্ছে এর তো কোনো তুলনাই হয় না আর এই ডাবের জল কত মিষ্টি তাই না কেটো একদম ঠিক বলেছেন মহারাজ একদম ঠিক বলেছেন আপনি তো